তার রঙের চেয়ে আর কোন রং শ্রেষ্ঠ কি কবু হতে পারে বলো তার রঙের চে আর কোন রং শ্রেষ্ঠ কি কবু হতে পারে বলো ফের দোষী সৌরভে মন মাথাতে তোমার হৃদয় তার রং ঢালো তোমার হৃদয়ে তার রং ঢালু তার রঙের চেয়ে আর কোন রং শ্রেষ্ঠ কি কবু হতে পারে বলো তার রঙের চেয়ে আর কোন রং শ্রেষ্ঠ কি কবু হতে পারে বলো সেই রঙের সুধা পিয়েছে যে জং ধন্য যে তার জীবন মরণ রঙের সুধা পিয়েছে যে জন ধন্য যে তার জীবন মরণ আলোকিত তার হৃদয় আলোকিত তার হৃদয় সেটা একটুকু আধার কালো তার রঙের চে আর কোন শ্রেষ্ঠ কি কবু হতে পারে বলো তার রঙের চে আর কোন শ্রেষ্ঠ কি কবু হতে পারে বলো তার রঙে রঙিন হয় যে হৃদয় দুনিয়া খেরাতে নেই তার ভয় কোনো সংশয় তার রঙে রঙিন হয় যে হৃদয় দুনিয়া খেরাতে নেই তার ভয় কোনো সংশয় সেই রঙের দাবি শুধু নয় তো ইমান বখে চেপে ধর সবাই কোরআন রঙের দাবি শুধু নয় তো ইমান বখে চেপে ধর সবাই কোরআন শয়নে সপনে মাননে শয়নে সপনে মাননে তার বানে মনে রেখে সামনে চলো তার রঙের চেয়ে আর কোন রং শ্রেষ্ঠ কি কবু হতে পারে বলো তার রঙের চেয়ে আর কোন রং শ্রেষ্ঠ কি কবু হতে পারে বলো ফের দোষী সৌরভে মন মাতাতে তোমার হৃদয়ে তার রং ঢালো তোমার হৃদয়ে তার রং ঢালো তার রঙের চেয়ে আর কোন রং শ্রেষ্ঠ কি কবু হতে পারে বলো তার রঙের চেয়ে আর কোন রং শ্রেষ্ঠ কি কবু হতে পারে বলো তার রঙের চেয়ে আর কোন রং শ্রেষ্ঠ কি কবু হতে পারে বলো